একটু ছায়া দিও একটু মায়া দিও তোমার রহমতে রঙ্গিনা একটু জায়গা দিও একটু ছায়া দিও একটু মায়া দিও তোমার রহমতে রঙ্গিনা একটু জায়গা দিও তোমার রহমতে রঙ্গিনা একটু জায়গা দিও সাজিয়ে দিও তুমি মাওলা তোমারি আলো তিরাঙিয়ে দিও একটু ছায়া দিও একটু মায়া দিও তোমার রহমতে রঙ্গিনা একটু জায়গা দিও একটু ছায়া দিও একটু মায়া দিও তোমার রহমতে রঙ্গিনা একটু জায়গা দিও সমুদ্র এই জীবন আমার ঢেউয়ের পরে ঢেউ কখন বাঁচি মরার পরে কেউ বুঝে না কেউ সমুদ্র এই জীবন আমার ঢেউয়ের পরে ঢেউ কখন বাঁচি মরার পরে কেউ বুঝে না কেউ আমি কত এলো মেলো আমায় নিয়ে আরো খেলো আমি কত এলো মেলো তোমায় নিয়ে আরো খেলো শেষ তরঙ্গে আপন করে ভাষায় নিও একটু ছায়া দিও একটু মায়া দিও তোমার রহমতে রঙ্গিনা একটু জায়গা দিও একটু ছায়া দিও একটু মায়া দিও তোমার রহমতে রঙ্গিনা একটু জায়গা দিও সাজিয়ে দিও তুমি মাওলা রাতে রাঙিয়ে দিও একটু ছায়া দিও একটু মায়া দিও তোমার রহমতে না একটু জায়গা দিও একটু ছায়া দিও একটু মায়া দিও তোমার রহমতে না একটু জায়গা দিও হৃদয় আমার তপ্ত মরু তোমার প্রেমুন মুখ দাও রহমের সুধা ডেলে দাও অন্তহীন সুখ হৃদয় আমার তপ্ত মরু তোমার প্রেমুর মুখ দাও রহমের সুধা ডেলে দাও অন্তহীন সুখ প্রেমের দগ্ধ কারাগারে মরছি আমি হাহাকারে প্রেমের দগ্ধ কারাগারে মরছি আমি হাহাকারে তোমার প্রেমের চাদর দিয়ে আমায় ঢেকে নিও একটু ছায়া দিও একটু মায়া দিও তোমার রহমতে রাঙ্গিনা একটু জায়গা দিও একটু ছায়া দিও একটু মা মায়া দিও তোমার রহমতের আঙ্গিনা একটু জায়গা দিও সাজিয়ে দিও তুমি মাওলা তোমার আলোতে রাঙিয়ে দিও একটু ছায়া দিও একটু মায়া দিও তোমার রহমতে রঙ্গিনা একটু জায়গা দিও একটু ছায়া দিও একটু মায়া দিও তোমার রহমতে রঙ্গিনা একটু জায়গা দিও তোমার রহমতে রঙ্গিনা एक तो जाएगा दियो